দুই দিনে অনেক বড় বড় ওলামাই কেরামদের নিকট থেকে আলোচনা শোনার পরে আজকে ইসলামী মহা সম্মেলনের শেষ দিনে এ পর্যন্ত অনেক ওলামাই কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করার পরে ইসলামী মহাসম্মেলনের প্রায় শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন ও সন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে এত রাত্রিতেও অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আদাবের সাথে বসে কথাবার্তা শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ ইসলামী মহাসম্মেলনের তিন দিনে যে সমস্ত সম্মানিত ওলামাই কেরাম বিজ্ঞ ওলামাই কেরাম আলোচনা করেছেন এই আলোচনাগুলো যদি আমরা সঠিকভাবে আমল করি তাহলে আমাদের এই ইসলামী মহা সম্মেলন আলহামদুলিল্লাহ সফল এবং সার্থক হবে আমরা আর বেশি দীর্ঘায়িত আলোচনা না করে অল্প সময়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলে আজকের ইসলামী মহা সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে ইনশা আল্লাহ এজন্য আমাদের যে সকল ভাইয়েরা প্যান্ডেলের বাহিরে দোকানের সামনে আশেপাশে ঘুরাফিরায় আছেন সকল ভাইদেরকে অনুরোধ করব মাহপিলের শেষ পর্যায়ে এসে আমরা একটু প্যান্ডেলের ভিতরে বসা যাওয়ার চেষ্টা করি দুই একটি কথাবার্তা আমরা একটু শোনার চেষ্টা করি বাহিরে ঘোরাফেরা করার চাইতে এখানে একটু বসলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই এই সালহীন মানুষদের এই কনেতীন মানুষদের এই সবেরিন মানুষদের সহবতে বসলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই এর কিছু যা যা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা ওলামাই কেরাম অনেক আলোচনা করেছেন আপনারা শুনেছেন আমরা বেশি আলোচনা না আমরা শুধু একটা সংক্ষিপ্ত ক্লাস নিব যেই ক্লাসে আমরা একটা বিষয় নিয়ে অল্প কিছু কথাবার্তা বলবো এবং সবাই এতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ এজন্য আমরা কিছু জিজ্ঞাসা করলে একটু কথাবার্তা বলবো আর বাকি কথাগুলো আল্লাহ রব্বুল্লা আলমিনের কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ ওয়াজ মাহফিল কোনো কিচ্ছা কাহিনী শোনানোর কবিতা পড়ার গান গাওয়ার তারপরে বিভিন্ন ধরনের কৌতুক তারপরে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি এগুলো করার জায়গা এই ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলন নয় এখানে শুধু মুখতাসার আল্লাহ রব্বুল্লা আলমিনের কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথাগুলো আমাদের সামনে তুলে ধরা আমাদের সামনে শোনানো এটাই হলো ইসলামী মহাসম্মেলনের কাজ এই জন্য আমরা এটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে যারা মাহফিলে আসি এবং মাহফিলের নাইন সমগ্র মানবতাকে আল্লাহ রব্বুল্লা আলমিন অত্যন্ত সম্মানিত করে একটা সুন্দর গঠনে সুন্দর গড়নে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য জমিনে যত মাখলুকাত আছে আল্লাহর জমিনে মাখলুকাতের সংখ্যা কত বলেন তো দেখি আল্লাহ পাকের কত মাখলুকাত আছে জমিনে যে কোনো কথা বলেন না দেখি ডাইনে বামের থেকে কথা আসছে সামনে থেকে আসে নাই আল্লাহ পাকের এই জমিনে সমগ্র পৃথিবীতে কত হাজার মাখলুকাত আছে যে আঠারো হাজারের কথাও আসছে মনে হয় নাকি আল্লাহর এই জমিনে কত মাখলুকাত আছে এটা একমাত্র যিনি এই মাখলুকাতের খালেক যিনি এই মখলুকাতের সৃষ্টিকর্তা একমাত্র সে মহান রব্বুল আলমিনই জানেন এটার সংখ্যা কত এই সংখ্যাটা আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আমাদের কাছে বর্ণনা করেন নাই এজন্য আমরা বলবো যে আসমান জমিনে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত মখলুকাত রয়েছে এই যত মাখলুকাত রয়েছে এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর গঠনের দিক থেকে আকৃতির দিক থেকে চেহারার দিক থেকে কোন মাখলুকটা বলেন তো দেখি অনেকে বলেন না মানুষ মনে হয় বেশি সুন্দর না নাকি সবচেয়ে সুন্দর কোন মাখলুকটা মানুষ আল্লাহ রব আলমিন এই কথাটা কোরআনে কারিমের অনেক আয়াতে রব্বুল আলমিন আমাদেরকে বারবার জানিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম ইয়া আইয়ুহাল ইনসানু মা কাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বারবার আমাদেরকে সম্বোধন করে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم বান্দা এই জমিনে যত মখলুকাত আমি সৃষ্টি করেছি যত মখলুক আমি বানিয়েছি সমস্ত মখলুকাতের মধ্যে তোমাকে আমি আল্লাহ আহসান তাকবিমে সবচেয়ে সুন্দর গড়নে সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সৃষ্টি করেছি সোহান আহসান গঠন দিয়ে আহসান মানে কম্পারেটিভ ডিগ্রি আহসানটা হলো তুলনামূলক সুন্দর এটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষের সৃষ্টি নিয়ে গঠন নিয়ে আল্লাহাক আহসান শব্দটা ব্যবহার করেছেন আল্লাহর জমিনে যত মখলুক আছে আসমানে যত মখলুক আছে সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সবচেয়ে সুন্দর করে সুন্দর আকৃতিতে আহসান আকৃতিতে আল্লাহ রব্বুল্লা আলমিন বানিয়েছে সোহান আল্লাহ এটা কি আল্লাহ রব্বুল্লা আলমিনের বড় নিয়ামত না আল্লাহ পাক এর জন্য মানুষকে লক্ষ্য করে মানুষকে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছেন يا أيها الإنسان হে মানব জাতি হে ইনসান মা গর্রকা বিরব্বিকাল কারিম কোন জিনিস তোমাকে তোমার রবের ধ্যান থেকে খেয়াল থেকে ইচ্ছা থেকে এবাদত থেকে তোমাকে বিমুখ করেছে তোমাকে দূরে ফেলে দিয়েছে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে একটা সুন্দর গঠন দিয়েছেন তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন একটা সুন্দর ভাবে তোমার মধ্যে সেটিং দিয়েছেন সুবিন্যস্ত করেছেন সুহান কোন জায়গার মধ্যে তোমার নাকটা দেওয়া দরকার আল্লাহ রব্বুল্লা আলমিন সেই জায়গায় তোমার নাকটা দিয়েছেন যেই জায়গায় তোমার চোখগুলা দেওয়া দরকার আল্লাহ রব্বুল্লা আলমিন সেখানে তোমার চোখগুলা দিয়েছেন যেই জায়গায় তোমার কানগুলা দেওয়া দরকার আল্লাহ রব্বুল্লা আলমিন সেই জায়গায় তোমার কানগুলা দিয়েছেন যেই জায়গায় তোমার ব্রেনটা দেওয়া দরকার আল্লাহ রব্বুল্লা আলমিন সেই জায়গায় তোমার ব্রেনটা দিয়েছেন যেই জায়গায় তোমার হাতটা থাকা দরকার আল্লাহ রব্বুল্লা আলমিন সেই জায়গায় তোমার হাতটা দিয়েছেন যেই জায়গায় তোমার দাঁতগুলো থাকা দরকার যেই জায়গায় তোমার জিব্বাটা থাকা দরকার যেই জায়গায় যেই জিনিস থাকা দরকার আল্লাহ রব্বুল আলমিন সেই জায়গায় সেই জিনিসটা স্থাপন করেছেন সোহান আল্লাহ যাতে তোমার উপর দিয়ে যেমন চেহারার সৌন্দর্য থাকবে তেমনি ভাবে তোমার ভিতরটাও থাকবে সুন্দর তোমার ভিতরের মেশিনটাও থাকবে সুন্দর তোমার ভিতর থেকে যেগুলা বের হবে সেগুলা হবে সুন্দর তোমার থেকে যত কর্মকাণ্ড প্রকাশ পাবে সেগুলাও হবে সুন্দর খালি উপরে দিয়ে অনেক সুন্দর কথাবার্তা সুন্দর নাই তাকে কি বলে বলেন তো দেখি উপরে চেহারা চেহারাটি খুব সুন্দর বডিটা সুন্দর কিন্তু কাজ কারবার খারাপ কথাবার্তা খারাপ তার আমল আখলাখ খারাপ কি কয় হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে যে একজন বলছেন যে উপরে ফিটপ্যাট ভিতরে সতর্কাট আবার বলা হয় যে আমাদের এলাকায় একটা সুন্দর কথা আছে নোয়াখালী অঞ্চল বলে যে গা সুন্দর খালতা ভাই এটা বুঝছেন মানিক উপরে দেখো সুন্দর বড়ি সুন্দর চেহারা সুন্দর কিন্তু কাজকর্ম সুন্দর না কাজকর্ম করতে গেলে সুন্দর কাজকর্ম করে না সব খারাপ কাজকর্ম করে আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলাকে যেমন উপরে সুন্দর বানিয়েছেন তেমন ভিতরেও সুন্দর বানিয়েছেন আমরা তো ভিতরেরটা দেখি না খালি উপরেরটা দেখি একজন মানুষের উপরে যত সুন্দর ভিতরের সেটিংটা ভিতরের গঠনটা আরো সুন্দর সব মিলিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বানিয়েছেন আহসান সুরতে এই শব্দটা মনে রাখবেন কোন সুরতে আহসান এই শব্দটা মনে রাখবেন আহসান আহসান মানে সবচাইতে সুন্দর এটার থেকে এই সৃষ্টির চাইতে এই মানবতার চাইতে সুন্দর সৃষ্টি আল্লাহর জমিনে আসমানে কোনো গ্রহে কোনো উপগ্রহে নাই সোহান আল্লাহ